সালাম আলাইকুম আল্লাপাক ভালো করে জানেন তোমাদের মধ্যে কে সন্ত্রাসী কে সংশোধনকারী অনেক সময় বড় সন্ত্রাসী কিন্তু বলে যে ভাই আমি জনগণের কল্যাণে সব সময় আছি আসলে সে সন্ত্রাসী আবার কিছু আছে মুসলেফ সমাজের কল্যাণকামী কিন্তু আমরা হয়তো তাদেরকে চিনি না কল্যাণকামী তা আল্লাহাক বলতেছেন সমাজে কারা সন্ত্রাসী কারা কল্যাণকামী ওয়াল্লাহ হইয়া আলম তাদের অন্তরের খবরটা আল্লাহাক যদি আল্লাপাক চাইতেন আল্লাপাক ইচ্ছা করলে তাদেরকে অনেক কষ্ট দিতে পারতেন ইল্লাল্লাহ আজিজুন হাকিম আল্লাহ পাক মহা পরাক্রমশালী মহা প্রজ্ঞাময় এরপরে আল্লাপাক মুশ্রিকদের বিবাহ সম্পর্কে কিছু বিধিবিধান দিচ্ছেন মুশ্রিকদের কাছে মুশ্রিকদের কাছে মেয়ে বিয়ে দেওয়া মুশ্রিকদের ছেলে বিয়ে করা দুইটাই হারাম আর আহলে কিতাবের ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়া হারাম তবে আহলে কিতাবের মেয়ে বিয়ে করা যায় তবে এখানে শর্ত হল আহলে কিতাব হতে হবে এজন্য আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ সুন্দর একটা কথা বলছেন আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ বলছেন যে লোকেরা বলে যে আহলে কিতাব বিয়ে করা যায় তো যেই লোক মনে করে ঈসা ইসালাম ইবনুল্লাহ সেই লোক আহলে কিতাব হয় কেমনে সে তো বড় মুশ্রিক এটা আবদুল্লাহ ইবনে ওমর আনহুমার বক্তব্য যে যে লোক বলে যে ঈসা আলাইসালাম যিশু আল্লাহর ছেলে তো সেই লোক কি আহলে কিতাব নাকি সে তো মুশ্রেক তাহলে আজকের দুনিয়ায় যারা ইহুদি এবং খ্রিস্টান তারা আসলে আহলে কিতাব না তারা হলো মুশ্রিক তারা অসংখ্য সেরেকে লিপ্ত যদি তারা তাওরাত ফলো করত যদি তারা ইঞ্জিল ফলো করত জাবুর ফলো করত তাহলে তো তারা সেরেকে করত না তারা তো মুসলিমে হয়ে যেত আহলে কিতাব তবে <clears throat> আহলি কিতাব বিয়ে করার জন্য ইসলামের শরীয়তে কিছু শর্ত আছে সেটা হলো ইসলামী রাষ্ট্রের অধীনে যে আহলে কিতাবরা বসবাস করে তাদের মেয়ে বিয়ে করা যায় এখন যারা আহলে কিতাব যদি ধরেও নি যে ইহুদি খ্রিস্টানারা আহলে কিতাব তারা কি ইসলামী রাষ্ট্রের আন্ডারে বসবাস করে সুতরাং ইসলামী রাষ্ট্রের অধীনে যেহেতু বসবাস করে না এই জন্য আহলে কিতাব হইলেও তাদের মেয়ে বিয়ে করা যায় নেই বুঝতে পারছেন কারণ ইসলামী রাষ্ট্রের অধীনে যদি আহলে কিতাব বসবাস করে তো ওই আহলে কিতাব ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না এই জন্য জায়েজ রাখা হয়েছে আর একটা হলো এদের মেয়ে বিয়ে করলে ওদের মধ্যে ইসলামের সৌন্দর্য ইসলামের দাওয়াত ইসলামের তাবলিক পৌঁছা যাবে এই উদ্দেশ্যকে সামনে রেখে আহলে কিতাবের মেয়ে বিয়ে করা জায়জ রাখা হয়েছে কিন্তু বর্তমান দুনিয়ার এরা এক নম্বরে এরা আহলে কিতাব না এরা মুশরেক দুই নম্বরে এরা ইসলামী রাষ্ট্রের অধীনে বসবাস করে না এরা স্বতন্ত্র রাষ্ট্রে বসবাস করে সুতরাং এদের মেয়ে বিয়ে করা যায় আল্লাহ বলতেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতে হাত্তা ইউমিন্না

একটা মেয়ে মদিনায় হিজরত করছে তখন সে চিন্তা করলো মদিনা না গেলে ওই মেয়েকে বিয়ে করা যাবে না তখন সে মদিনা চলে গেছে মদিনা যায় বিয়ে করছে তো নবিসাম বললেন যে বিয়ের উদ্দেশ্যে থেকে সে বিয়ে হবে এটা হিজরত হবে না বুঝতে পারছেন তো ঠিক ইমান আনা পর্যন্ত মানে আল্লাহবাক বলছে মুর্শিকা নারীদেরকে বিয়ে করা যাবে না এখন অনেক সময় দেখা যায় যে বিয়ে করার জন্য মুসলিম হয় <coughs> বলে যে হুজুর আসেন একটু ইসলাম গ্রহণ করবে কি উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করবে বিয়ের জন্য তো এটা তো বিয়ে হবে এটা তো ইসলাম হবে না ইসলাম তো বিয়ের জন্য ইসলাম গ্রহণ করা হবে না ইসলামের সৌন্দর্য দেখে তাওহিদ দেখে তারপরে ইসলাম গ্রহণ করবে আবার দেখা যায় যে বিয়ের জন্য ইসলাম গ্রহণ করছে ওই আগে যেরকম মুশ্রিক বিয়ের পরেও মুশ্রিক আগেও নামাজ পড়ে না পরেও নামাজ পড়ে আগেও যে আকিদা চিন্তা চেতনা পোষণ করতো বিয়ের পরেও সেই আকিদা সেই চিন্তা চেতনা পোষণ করে ওয়ালা আল্লাহ বলেন মুশ্রিকা নারী যদি তোমাদেরকে অনেক প্রভাবিত করে মানে অনেক গুণ মুর্শেকা নারীর মধ্যে সুন্দরী ধনী অনেক কিছু আছে এরকম তোমাদেরকে আকর্ষণ তৈরি করে তারপরেও ওই মুশ্রিকা নারীর সে ওয়ালা আমা তো মেনা একটা মমিন দাসী তোমাদের জন্য অনেক উত্তম মমিন কিন্তু দাসী এরকম দাসীও তোমাদের জন্য অনেক ভালো একটা মুশ্রিকা নারীর সে এই একটা বেনামাজি সুন্দরী নারীর ইচ্ছে একটা নামাজি কুৎসিত কালমে হাজার গুণ উত্তম এই আয়াত থেকে এটাই বোঝা যায় যে আল্লাপাক বলছেন একটা মুশ্রিকা সেই ওয়ালাওয়া আজাবাত কম যত সুন্দরী হোক যত ধনী হোক যত গুণ থাকুক যত ভালো কিছু থাকুক তারপরেও তোমাদের জন্য উত্তম হলো ওয়ালা আমাত তো মেনা একজন মমিনা দাসী তাহলে একটা নামাজি গরিবের মেয়ে একটা পর্দাশীল গরিবের মেয়ে বা একটা পর্দাশীল কালো মেয়ে নামাজি কালমে এটা ওই বেনামাজি ওই ধনী ওই প্রভাবশালী তার সুন্দরী মেয়ের সাথে হাজার গুণ উত্তম আর করিও না যতক্ষণ না তারা ইমান আনে খাই রুম ওয়ালা একটা মুশ্রিক ছেলে তোমাকে যত আকর্ষণ করুক না কেন ওই মুশ্রিক ছেলের চেয়ে একটা মুমিন গোলাম মুমিন দাস আল্লাহর কাছে অনেক গুণোত্তম একটা নামাজি ছেলে অত গরিব তার কাছে টাকা পয়সা নেই কিন্তু নামাজি দিনদার সলেহীন ওই ছেলেকে বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে ওই ধনী প্রভাবশালী অনেক টাকা পয়সার মালিক অনেক কিছু আছে ওই ছেলের চেয়ে ওই নামাজি ছেলেটা অনেক উত্তম কিন্তু আমাদের সমাজে আমরা যারা মেয়ের বাবা আছি বিয়ের জন্য আসলে আগে জিজ্ঞাসা করি বাড়ি আছে নি গাড়ি আছে নি এটা আছে নি সেটা আছে নি কিন্তু খবর নি না ছেলেটা নামাজ পড়ে কিনা ছেলেটা দাঁড়িয়ে আছে কিনা ছেলেটা দিনের উপরে চলে কিনা হালাল ইনকাম করে কিনা এই খবর মেয়ের বাবারা নি না মেয়ের বাবাদের ইচ্ছা হলো বাড়ি গাড়ি সম্পদ আছে কিনা তাহলে ওই বাড়ি গাড়ি সম্পদওয়ালা স্বামীর চেয়ে দিনদার স্বামী সেটা গরিব হলেও অনেক গুণ উত্তম বলেন ওই স্বামী মুশ্রিক স্ত্রী ওই মুশ্রিক মুশ্রিকারা নার তোমাদেরকে জাহান নামের দিকে ডাকে আর আল্লাহ পাক তার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে জান্নাত এবং মাগফেরাতের দিকে ডাকে সোহান